শাহ জালালের তলোয়ার হাতে নেব আরেকবার শাহ জালালের তলোয়ার হাতে নেব আরেকবার গুরু গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চাল গুরু গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চাল শাহ জালালের তলোয়ার হাতে নেব আরেকবার শাহ জালালের তলোয়ার হাতে নেবো আরেকবার গুরু গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চার গুরু গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চার নির্ভীক মৌরা সিংহের জাতি তাগুতকে ভয় করি না খুদার প্রেমে মরতে করব বরণ মরণ যন্ত্রণা নির্ভীক মোরা সিংহের জাতি তাগুতকে ভয় করি না খুদার প্রেমে মরতে করব বরণ মরণ যন্ত্রণা পীর খালিদের উত্তর সুরি হজরতালির তাবেদার বীর খালিদের উত্তর সুরি হজরত আলীর তাবেদার শাহ জালালের তলোয়ার হাতে নেব কেবার শাহ জালালের তলোয়ার হাতে নেব আর একবার গুরু গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চাল গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চাল খুদার দিনের মশাল যদি নিভাতে চাও ফুৎকারে তাগুত সে তো ধ্বংস হবে এই ধরাই চিরতরে খোদার দিনের মশাল যদি নিভাতে চাও ফুৎকারে তাগুত সে তো ধ্বংস হবে এই ধরাই চিরতরে কম হুক বাতিল মুসনদ কণ্ঠে ছাড়ো সেই হুঙ্কার কম্পিত হুক বাতিল মুসনদ কণ্ঠে ছাড়ো সেই হুঙ্কার শাহ জালালের তলোয়ার হাতে নেব আরেকবার শাহ জালালের তলোয়ার হাতে নেব কেবার গৌর গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চান গৌর গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চান ইসলাম নিয়ে চিনি মিনি খেলতে তোদের দেব না আর এই দেশেতে তোদের ঠাই আর হবে ইসলাম নিয়ে চিনি মিনি খেলতে তোদের দেব না পিরাউলিয়ার এই দেশেতে তোদের ঠাই আর হবে না মা যাই ঘাড়ে মুগুর পিটা পালারে নাস্তিক গাদ্দার মা যাই ঘাড়ে মুগুর পিটা এটা পালারে নাস্তিক কাত্তার শাম চালালের তলোয়ার হাতে নেবো আরেকবার শাম চালালের তলোয়ার হাতে আরেকবার গুরু গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা গৌর গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চার গৌর গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চার গৌর গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চার গৌর গোবিন্দের চেলা ওরে এই মুহূর্তে বাংলা চার